সম্মানিত নারী ও পুরুষ মুসল্লিয়ানগণ আমরা রমাদান সিয়াম তেলাওয়াত নফল সালাত ইত্যাদির মধ্যে কাটিয়ে ঈদ পাড়ি দিয়ে একটি জুমাও পাড়ি দিয়ে আজকে আমরা সওয়াল মাসের দ্বিতীয় জুমা তাই না উপস্থিত হয়েছে অবশ্যই আপনারা এর আগে আলা শুনেছেন মানসামা রমাদান যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করল তুম্মা আতবাহু সিত্তাম মিন তারপরে সওয়ালের ছয়টি রোজা পালন করল ফজিলত আমরা জানেন হয়তো পালন করেছেন কিংবা ভেঙে ভেঙে করবেন ইনশাআল্লাহ আজিজ সম্প্রতি একটি বিষয় যথেষ্ট আলোচ্য আলোচিত হয়ে গেছে এই বিষয় নিয়ে আমি কোনো জোরালো বক্তব্য দেওয়া পছন্দ করিনি যেহেতু বিভিন্ন সমাজ আছে সর্বত্র শুধু অনুরোধ করে আসছি বিষয়টাকে আপনারা নিজেরা নিজেরা মিনিমাইজ করে নিন সমাজে সমাজে এ নিয়ে বিতর্ক বাড়ানো ঠিক নয় যেভাবে পারেন ব্যক্তিগত আলোচনা পারস্পরিক পর্যালোচনার মাধ্যমে মিটিয়ে নিন হঠাৎ করে এই পশুদিন নীলফামারি থেকে কান্নাকাটা করে ফোন ভাই কাউকে পাচ্ছে না আসেন যে আমি তো সকল কাজ করি না সমাজ জামাত সুসংগঠিত করা মানুষের মিল পয়দা করা আলোচনার মাধ্যমে মানুষের মন জয় করা আমার পদ্ধতি এটা বলল যে একদিনের মধ্যে যদি বাহিরের আলেম না আসে তাহলে একতরফা বিজয়ী ঘোষণা করে দিবে নিজেরা নিজের এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে শেখ মনিরুদ্দিনকে খবর দেন মনিরুদ্দিন যেতে পারবেন না শেখ যেমন রাজি হয়েছেন তা একটু ধীর প্রকৃতির মানুষ হয়তোবা উপস্থিত বুদ্ধি দিয়ে বিষয়টা দলিল থাকলেও হয়তোবা কি করবেন জানা নেই যেতে হলো বাধ্য হয়ে মুখলেস মাদানি ভালো আলোচনা করেছেন কাজে বিষয়টি বহুল আলোচিত হলেও আমি এড়িয়ে চললেও এখন আর এড়িয়ে চলার পথ নাই বিষয়টি নিয়ে আমি একটু হ্যাঁ, উপস্থাপন করতে চাচ্ছি আপনাদের সামনে আসলে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে সালাম ফিরিয়ে কি করবেন বিষয়টা এটাই থাক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমু আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ডান দিকে সালাম ফিরাতেন এবং বাম দিকে সালাম ফিরাতেন এবং বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোন কোন বর্ণনায় প্রথম সালামে ওয়া বারাকাত বেশি আছে মোটামুটি গ্রহণযোগ্য ইমাম ইবনে কাইম জৌজিয়া বলেছেন যে পনেরো জন সাহাবির থেকে বর্ণিত রয়েছে ইমাম ডান দিকে সালাম ফিরাবে বাম দিকে সালাম ফিরাবেন এবং তিনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন সুতরাং এক সালামে যে হয়ে যাবে সালাত কেউ কেউ হাদিসটাকে হাসান বললেও তিনি বলেছেন বহু সূত্রের দ্বারা হাদিসটা গ্রহণযোগ্য নয় এবং অনেক দুর্বল মালুল কিংবা সাজ তো রয়েছে সে ব্যাখ্যায় আমি যাচ্ছি না কোন রোজন সাহাবির থেকে তিনি উল্লেখ করেছেন যে ডান দিকে সালাম ফিরাবেন ইমাম সাহেব এবং বাম দিকে সালাম ফিরাবেন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ বলবেন সালাম ফিরিয়ে দিলেন এখন ইমাম সাহেব কি করবেন মোক্তাদি কি করবেন এটা হানাবি মজহাবের ফেকাহ বা অন্য মজহাবের ফেকে বলা হয় মা আম্মা বিহিল বালুয়া এমন একটি ঘটনা এমন একটি কাজ যা দৈনিক ঘটেছে একবার নয় পাঁচ অক্ত সালাতে ঘটেছে দৈনিক আল্লাহ নবীর জীবনীতে শত শত হাজার হাজার সাহাবি সে দৃশ্য অবলোকন করেছেন এবং নিজেরা আমল করেছেন এই জাতীয় যেটা ঘটনাবহুল সমাজের সাথে সার্বিকভাবে দৈনন্দিন প্রাত্যহিকভাবে জড়িত সেটাকে উসুলের ভাষায় বলা হয় মা আম্মা বিহিল বালোয়া এটা হঠাৎ ঘটে নাই আড়ালেও ঘটার সম্ভাবনা নাই কেউ কেউ দেখেছেন কেউ কেউ দেখেন নাই কিছু কিছু অবস্থার প্রেক্ষাপটে ঘটতে পারে কিন্তু সাধারণভাবে সবাই জানার কথা জামাতে সালাত আদায় করেছেন সাবিগন আল্লাহ নবীর সাথে আর আল্লাহ নবী সালাম ফিরে কি করেছেন তা জানা থাকবে না এর মতো অব অবান্তর বেজলেস এবং ভিত্তিহীন কথা আর হতে পারে না আল্লাহ নবী সালাম ফিরালেন কিংবা যে কোন ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন এখন কি করবেন সহিহুল বুখারী দিয়ে আমি শুরু করছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন كنت عارف انقضاء صلاة رسول الله صلى الله عليه وسلم بالتكبير আমি ছোট মানুষ ছিলাম সালাতে পিছনের কাতারে দাঁড়াতাম একটু কিন্তু ব্যাখ্যা করছি হাদিসের প্রাসঙ্গিক বর্ণনা দিচ্ছি সুতরাং আমি তো সামনের কাতারে যেতাম না আল্লাহ নবী বলেছেন কাদ্দমুর রিজানা ওলুন ওয়া উলিন নুহা বয়স্ক জ্ঞানী ইত্যাদি থেকে সামনের কাতারে রাখবে ছোটরা পিছনে দাঁড়াবে কিন্তু ছোটদেরকে মসজিদ থেকে বের করে দেবেন না বাচ্চারা সাথে থাকলে আবার হুর হুর দূর দূর করে সরিয়ে দেবেন না আল্লাহ নবী তা করেন নাই বাচ্চা যদি ঢুকে পড়েছে তো তাকে সেখানে থাকতে দিতে হবে পিছনে বের করে দেওয়া যাবে না কিন্তু মুরব্বীরা আগে বসবেন এটা হলো নিয়ম সামনে এসে পড়েছে তাকে ঠেলে পিছিয়ে দিতে হবে না আল্লাহ নবী তার নাতনি ওমামাকে কাঁধে নিয়ে পিঠে নিয়ে সালাত করেছেন এটাও সত্য কথা কাদ্দিমুর রিজালা উলিন নুহা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ ছিলেন তিনি বলছেন আল্লাহর নবী সালাম ফিরাতেন সালাম ফিরানোর আওয়াজ আমরা শুনতে পারতাম না সালাম ফিরে যখন আল্লাহু আকবার বলতেন আল্লাহু আকবার বলার আওয়াজ আমরা পিছনের কাতার থেকে শুনতাম তার মানে হলো আল্লাহ নবী সালাম ফিরে আল্লাহ আকবর বলতেন এটা সাহিউল বুখারির হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় এবং ভারতীয় আহলাদ আলেমরা এটা গ্রহণ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কানা রাফ'উ সাউতি আল বাদা সালাতিল মাকতুবা ফি আহাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সহিহুল বুখারীতেই বর্ণনা দিচ্ছেন ইমাম বুখারী আল্লাহ নবীর যুগে সালাম ফিরানের পরে ফরজ সালাত সালাম ফেরানের পরে জোরে জোরে আল্লাহর জিকির করা আল্লাহর স্মরণ করা আল্লাহর তাসরে তাহলিল করা সাহাবীদের যুগে ছিল আল্লাহর নবীর যুগে ছিল এটা সহিহ বুখারীর বিবরণ দুটো বিবরণ পেলাম তাকবীর বলা তাসবি তাহলিল এবং জেকের করা এবং সেটা উচ্চ স্বরে উচ্চ স্বরে হু হু করে চিৎকার করে না কেননা কোরআন সেটাকে আবার সীমাবদ্ধ করে দিয়েছে হাদিসও সীমাবদ্ধ করে দিয়েছে আওয়াজ কতটুকু হবে সূরা আল আরাফ থেকে আয়াত তেলাওয়াত করেছি আল ইসরা থেকে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি উদউ রাব্বাকুম তাদাররু ওয়া খুফিয়া তোমরা আল্লাহকে ডাকো বিনয়ের সাথে কান্নাকাটি করে গেরিয়া জাহারি করে অত্যন্ত নম্রতার সাথে একাগ্রতার সাথে ওয়া খুফিয়াতান গোপনে ওয়ালা মুআতাদিন তোরা মুআতাদিন হয় না সীমা লঙ্ঘনকারী হয় না সীমা লঙ্ঘন কয়েক প্রকারের আছে আওয়াজকে খুব জোরে উচ্চ করা কিংবা বেহুদা দাবি করা দোয়ার মধ্যে চিৎকার করে বলছে আল্লাহ লম্বা না কলা বড় বড় কলা সুন্দরী বউ আমারে দাও দোয়া করতেছেন আব্দুল্লাহ ইবনে মুকাফফাল থেকে বর্ণিত হাদিস তার এক ছেলে দোয়া করেছে হে আল্লাহ তুমি আমাকে আল কাসরুল আবিয়াদ একটা সাদা একটা প্রাসাদ দিবা আর ইয়ামিনুল জান্নাতের ডান দিকে তুমি আমাকে একটা সাদা প্রাসাদ দিবা বাবা শুনে বলতেছে এই ছেলে ওভাবে দোয়া করো না আল্লাহর কাছে সাধারণভাবে জান্নাত চাও জাহান্নাম থেকে বাঁচতে চাও অত একেবারে দিন তারিখ নির্ধারণ করে স্থান একেবারে সীমা তার পরিধি নির্ধারণ করে রং টং নির্ধারণ করে দোয়া করো এটা আল্লাহ নবী করতে নিষেধ করেছেন আল্লাহ নবী বলেছেন কেয়ামতের আগে এমন লোক আসবে আখেরি জমানায় যারা দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন করবে কয় খামালা ব্যস্ত কোন রোগের মানে কোন রঙের জান্নাত কতটুকু দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে মানে পরিধি হবে ইত্যাদিতে নেবে দোয়া করতে হয় না সীমা লঙ্ঘন করো না চিৎকার করে দোয়া করো বাস বেয়ে বেয়ে ওঠে অনেকে আমার হাই রে ধরলাম এই সুইটে গেল এটা হলো মরতাদিন এতেদা আল্লাহ নবী কোন এক যুদ্ধ থেকে ফিরছেন মদিনার কাছে যখন আসছেন খুশি হয়ে মদিনাবাসী স্বাগত জানাতে এসেছেন তখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে জোরে চিৎকার হচ্ছিল আল্লাহ নবী বললেন এর বাবু স্বাভাবিক করো কণ্ঠস্বরকে ইন্নাকুম লা তাদউনা আসমান লা গায়বা তোমরা এমন কাউকে ডাকছো না যিনি বধির কালা শোনেন না এমন তো না উনি ওয়ালা গায়বান তিনি তো অনুপস্থিত নন তিনি তার এলেমে তার জ্ঞানে সর্বত্র সব দেখছেন শুনছেন চিৎকার করার তো দরকার পড়ে না হাদিস সাহেল বুখারীতে অন্য আয়াত واذكر ربك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والعصال ولا تكن من الغافلين তোমরা আল্লাহকে স্মরণ করো তদার তথা বিনয়ের সাথে নম্রতার সাথে কেঁদে কেটে ওয়াখিফাতান ভয়ের সাথে ওখানে খুফিয়াতান চুপে চাপে আর এখানে আছে দুনাল জাহরি মিনাল কৌল মুখে উচ্চারণ করে না জোরে আওয়াজ করে নয় দুনাল আল মিনাল কৌল বিল গুদু ওয়াল আসল সকাল সন্ধ্যায় সব মুহূর্তে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন তোমরা গাফিল হয়ো না একদিকে সীমা লঙ্ঘন নিষেধ আর এদিকে জেকের আজকাল না করে গাফিল হয়ে যাবে সেটাও আবার নিষেধ কিভাবে করবে মুখে জোরে উচ্চারণ করবে না কতটুকু আওয়াজ করা যাবে সেটা আবার সুরা আল ইসরার দশ নম্বর আয়াতে আল্লাহাক বলে দিচ্ছেন তোমরা কুলে আল্লাহ হে নবী তুমি বলে দাও তোমরা আল্লাহ বলে ডাকো আউদুর রহমান কিংবা রহমানকে ডাকো রহমান বলে ডাকো ওয়ালা আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা যে নাম ধরে ডাকো না কেন তার উত্তম নাম এবং গুণাবলী রয়েছে যার নিরানব্বইটার কথা বিভিন্নভাবে কোরআন এবং হাদিসে এসেছে এর আগে বলেছি কোরআনে একাশে হাদিসে কত আঠারো নিরানব্বই বিবরণ দিয়েছি আল্লাহ ওসাইমিন সেটাকে সীমাবদ্ধ করে দিয়েছেন তিনি আমাদের ওস্তাদ মানে হিসাবটা মিলিয়ে দিয়েছে আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা তার উত্তম নামাবলী এবং উত্তম গুণাবলী সম্পূর্ণ নামগুলো রয়েছে সেগুলা ধরে তাকে ডেকো এটা উত্তম ওলা তাজহার বে সলাতিকা ওলা তুখাফিত বিহা উচ্চ স্বরে বলবে না একেবারে কেউ নিজেই শুনবে না একেবারে এমন ভাষাহীন ভাবে এভাবেও না তাকে বেইনা দালিকা সাবিলা দুইটার মাঝামাঝি অবস্থায় আল্লাহকে স্মরণ করবে দুটো এক এক জায়গা রয়েছে স্থান কাল পাত্রভেদ রয়েছে এখন আল্লাহ আকবর বললেন তারপরে কি করবেন সহি মুসলিমের হাদিস জামিয়াতের মিজিতে বর্ণিত রয়েছে এটাও যে আল্লাহ নবী সালাম ফিরিয়ে ইস্তাগফারা সালাসান তিনবার আস্তাগফিরুল্লাহ পড়তেন তারপরে বলতেন আল্লাহম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ সহি মুসলিমে তিরমিজিতে রয়েছে সহিহুল বুখারীতে বিভিন্ন বর্ণনা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আরো বিবরণ রয়েছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি ইত্যাদি বিবরণ বিভিন্ন সাহাবীর থেকে রয়েছেন রয়েছে মাঝখানে কম ও বেশি সহকারে সহিহুল বুখারীতে গরিব এবং দরিদ্র সাহাবীগণ এসে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য তো একটু কমতি হয়ে গেল যে কি কমতি হয়ে গেল যে আমরা তো প্রতিযোগিতায় পারছি না যে কিভাবে সেটা যে দেখুন যারা ধনী সাহাবি তারা যা করে আমরা গরিব সাহাবিরা তাই করি ধনী সাহাবিরা সিয়াম পালন করেন আমরাও সিয়াম পালন করি ধনী সাহাবিরা সালাত আদায় করেন আমরাও সালাত আদায় করি কিন্তু ধনী সাহাবিদের মাল আছে তারা দান করেন খয়রাত করেন জেহাদে যেতে পারেন উট তলোয়ার তাদের কাছে রয়েছে এবং ধনী সাহাবীরা দাস আজাদ করতে পারে আমরা তো এগুলা কিছুই করতে পারি না দারিদ্রের জন্য তাহলে এই দিক থেকেও তারা আমাদের চেয়ে এগিয়ে গেল আমরা তো পিছিয়ে পড়লাম এখন কি করব দেখুন তাদের প্রতিযোগিতা খতামু মিসক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন শেষ যা দেওয়া হবে মিস্ক হ্যাম্বার সুগন্ধি ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসুল মুতানাফিসুন মুমিনরা যেন জান্নাতের যে নেমত রয়েছে সেগুলো পাওয়ার জন্য প্রতিযোগিতা করে সাহাবিদের প্রতিযোগিতা ওইটা আল্লাহ নবীকে সাহাবীগণ বলেন নাই আরো মাল হোক আরো ধন হোক মাল দে মালের সাথে প্রতিযোগিতা করব তারপরে নির্বাচন আসলে কিভাবে খরচা করা যায় করব প্রভাব বিস্তার করব এই লাঠি আল মারাবো মস্তান পুষ্প তারপর সুদের মাধ্যমে সকল কিছু কিনে নেব দরিদ্রকে দরিদ্র করব এবং ধনীরা আরো ধনী হয়ে যাবে আজকে সে আলোচনা আমি করছি না সে আলোচনাই ছিল আজকে বাজেট নিয়ে বক্তব্য ইসলামের দৃষ্টিকোণ অর্থনীতিতে আজকে আমি সে কথা বলছি না সাহাবিগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ আখেরাতে সোয়াবের দিক থেকে তারা এগিয়ে যাচ্ছে ধন সম্পদ থাকার কারণে এখন আমরা পিছিয়ে যাচ্ছি এখন আমরা কি করব দেখুন প্রতিযোগিতাটা কোন দিকে আল্লাহ নই বলেন শোনো তোমাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিই আমি ফরজ সালাতের পরে সুবহান আল্লাহ 33 বার করবে আলহামদুলিল্লাহ 33 বার পড়বে আল্লাহু আকবার 33 বার পড়বে না 34 বার পড়বে এই নিয়ে সাহাবীদের মধ্যে একটা কথাবার্তা চলছিল পরে 33 বারই ঠিক আছে 33 বারের রাওয়ায়াত সহিহ রাওয়ায়াত তাহলে তোমরা কি করবে যারা এগিয়ে গেছে তাদেরকে তোমরা ধরতে পারবে আর যারা পিছে আছে তারা তোমাদেরকে ধরতে পারবে না মানে নেকির দিক থেকে ফজিলতের দিক থেকে এমনটা এগিয়ে যাবে ইল্লা ইদা আমিলু মা সানাতুম তোমরা যা করছো এইটা যদি না করে তাহলে যারা পিছে পড়েছে তারা তোমাদেরকে সোয়াবের দিকে ধরতে পারবে না খুশি হয়ে তারা চলে গেলেন সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার তেত্রিশ বার কয়েকদিন পরে মুখ একেবারে বিবর্ণ হয়ে এসে তার গরিব সাহেব বলছেন ইয়া রাসুল কাজ হলো না যে কেন ধনী সাহাবিরা এই আমল শুনে ফেলেছে না আমরাও সুবহানাল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহু আকবার বললি ধনী সাহাবীরা আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা শুরু করেছে আবার তো পিছিয়ে পড়লাম আল্লাহ নবী বলেন শোনো দালিকা ফাদলুল্লাহি কিছু কিছু ফজিলত মালের দিক থেকে ধনীদেরকে পাক দিয়েছে ওই নিয়ে আর তোমরা কথা বলো না ওরাই ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এগিয়ে যাবে অন্য হাদিসে এসেছে কেয়ামতের দিন গরিব সাহাব গরিব মুসলিমরা ধনী মুসলিমদের সাথে পাঁচশত বছর আগে জান্নাতে চলে যাবে কেননা মালের হিসাব নাই মাল হলেই আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন মিন আইন একতাসাবত ফিমান ফাক্তা কোথা থেকে উপার্জন করলে আর কোথায় ব্যয় করলে কঠিন আছে মালের হিসাব মালের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কঠিন হয়ে পড়বে তোমাদের মালও নেই হিসাবও নাই তোমরা ওদিকে এগিয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমি দোয়া নিয়ে কথা বলছি সালাতের পরে কি পড়বেন আল্লাহ নবী বলে দিয়েছেন কেউ যদি সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার ওয়াফি তামাম একশো যদি পুরা করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গোফেরাত খাতায়া হু তার গুণাগুনা মাফ করে দেওয়া হবে ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহার সমুদ্রের ফেনা পরিমাণ অসংখ্য গণিত বহু উচ্চতা বিশিষ্ট পাপ যদি হয় আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু সেগুলো ক্ষমা করে দেন আল্লাহ নবী বলেছেন সালাম ফিরে বলবে রব্বে আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক মুআয রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বলেন মুআয আমি তোমাকে ভালোবাসি আল্লাহ নবী কাউকে যদি আলাদা করে বলেন আমি তোমাকে ভালোবাসি মোয়াজকে অনেকবার বলেছেন আল্লাহ আমি তোমাকে ভালোবাসি মোয়াজ বলেন ইয়া রাসূলুল্লাহ আমিও আপনাকে ভালোবাসি শোনো মোয়াজ যখন ফরজ সালাত আদায় করবে তারপরে কখনো বলতে ভুলবে না রাব্বি আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হিসনি ইবাদাতিক আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আইনে আলা জিক্রেকা যাতে আমি তোমার জিকির করতে পারি ও শুক্রিকা যাতে আমি তোমার শুক্র আদায় করতে পারি ও হুসনি ইবাদতে এবং তোমার ইবাদত যেন আমি সুন্দর করে করতে পারি এটা আল্লাহর কাছে তুমি কামনা করবে ইত্যাদি ইত্যাদি বহু দোয়াগুলো সহি বুখারি সহি মুসলিম সুনান আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাতে রয়েছে এবং এই হাদিস রয়েছে যদি কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার জান্নাতে যাওয়ার মধ্যে শুধুমাত্র মৃত্যুটাই দাঁড়িয়ে আছে মারা গেলে জান্নাতে চলে গেল এগুলো সব দোয়া ফরজ সালাতের পরে রয়েছে বিস্তারিত বিবরণ আর আমি দিলাম না শুধু ইশারা দিয়ে গেলাম এখন এই দোয়াগুলো আমরা কিভাবে করব ব্যক্তিগতভাবে না অন্যভাবে সালাতের মধ্যে যত দোয়া ইমাম ইবনে কাইম বলেছেন সালাতের ভিতরে আছে সাত জায়গায় দোয়া আমি সে বিবরণ দিচ্ছি না এখন সাত জায়গায় সালাতের পরে আছে এই দোয়াগুলো ইমাম ইবনে কাইম জাউজিয়া তার জাদুল মাহাদে বিস্তারিত বিবরণ দিয়ে বলেছেন সালামের পরে সাথে সাথে দোয়া নয় জিকির দোয়া হলো চাওয়া জিকির মানে হলো গুণ বর্ণনা করা কিন্তু ইবনে কাইম জাওজিয়ার কথাটা পুরোপুরি অনেকের কাছে দুর্বোধ্য হয়েছে অনেকেই বলেছেন যে কথাটা দুর্বোধ্য তবে তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন এই প্রথম হলো আল্লাহকে ডাক সেটা আস্তাকুল্লাহ রাস্তা এর মধ্যে দোয়াও আছে আবার এর মধ্যে জেকেরও আছে তারপর আন্তঃসালামকা সালাম তুমি সালাম তোমার পক্ষ থেকে সালাম তবা রাখতে ইয়াদ জালালে ওয়াল তুমি বরকতময় ইয়াদ জালালে ওয়াল হে মহা সম্মানিত শেষ মহা সম্মানিত এবং মহা দানশীল মহা করুণাময় ইত্যাদি ইত্যাদি অর্থের এই দোয়া কিন্তু এই জায়গায় আল জাজারি বলেছেন আলবানি সাহেব উল্লেখ করেছেন আল্লাহ আন্তাস সালাম ওমিনকাস সালাম তাবারাকতে ইয়াদ আল জালাল ওয়াল ইকরাম এইটুকু তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আন্তাস সালাম ওমিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম হাইয়িনা রব্বিনা বিসালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম লা আসলা লাহু এর কোনো ভিত্তি নেই সম্পূর্ণ বানাওটি কথা সালাম ফিরিয়েই কোন দোয়া কালামের বালাই নেই হাত তুলে اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام وادخلنا وادخلنا دارك دار السلام ওয়াহাইয়িনা সালাম ইত্যাদি ইত্যাদি বলে হাত কোসলানি শুরু করে দিলেন আর সু সু সু সু সু করে শেষ করলেন দলিল কোথায় হাত তুলে দেওয়ার বহুত হাদিস রয়েছে আল্লাহ নবী ইস্তেসকায় হাত তুলেছেন আরাফার মাঠে হাত তুলেছেন সাহাবী বললেন যে আল্লাহ নবী যখন দোয়া করছিলেন দুই হাত দিয়ে হঠাৎ করে দেখা গেল যে তার যে উটনি উটনির পিঠে যে লাগামটা ছিল লাগাম পড়ে যাচ্ছে আল্লাহ নবী এক হাত ধরে দোয়া করছেন আর এক হাত দিয়ে লাগাম তুলছেন আরাফার মাঠে হাত তুলে দোয়া করেছেন আরো কয়েক জায়গায় হাত তুলে দোয়া করেছেন সেগুলো সত্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহ নবীকে হাত তুলে দোয়া করতে দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন দোয়া করবে তখন তখন হাতের প্যাট দিয়ে দোয়া করে উল্টা করে নয় দোয়া করবে আর মুখ মুসার হাদিস যেটা সেটা অত্যন্ত জাইফ হাদিসে এটাও এসেছে আল্লাহর কাছে যখন কেউ দোয়া করে তখন আল্লাহ ওয়াহদাহুল্লাহ সে হাতকে খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন খালি ফেরত দেন না হাত দিয়ে দোয়া করতে হয় হাত তুলে দোয়া করারও প্রচুর হাদিস রয়েছে কিন্তু স্থানটা কোথায় সালাম ফিরানের পরে এটি স্থান নয় সালাম ফিরানের পরে আল্লাহ নবী কি করতেন ইয়ানসারিফু আন ইয়ামিনিহি আল্লাহ নবী মুক্তাদিদের ডান দিকে ঘুরে বসতেন কিংবা বাম দিকে ঘুরে বসতেন ডানেও বামেও কোন কোন সাহাবী বলেছেন বাম দিকেই বেশি ঘুরে বসতেন মুক্তাদিদের দিকে দিক করে তারপরে তিনি নিজে দোয়া করতেন সাহাবিরা দোয়া করতেন কতক্ষণ অবস্থান করতেন সে টাইমটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জান্তাসসালাম কাসসালাম তাবারাকতে ইয়াদাল জালালুল ইকরাম ইত্যাদি যে পর্যন্ত আবার ফজরের সালাতের পরে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি দোয়া করতে থাকবে এবং বেলা উঠে যাবে তারপরে যদি দুই রেখাত সালাত আদায় করে অর্থাৎ সেখানে যেটাকে চাষ বা জোহার সালাতের কথা বলা হয় তার ওমরার সব হবে হজের সব হবে তাম মাতান তাম মাতান তাম্মা পুরা পুরা পুরা হজরের পরে বসা আসরের পরে বসার কথা রয়েছে আবার আমি বোধহয় আগের প্রসঙ্গে ফিরে যাচ্ছি কিন্তু হাত তোলা কোন দলিল দ্বারা এভাবে প্রমাণিত নেই যে নবী সাল্লাহ আলিয়া সাল্লা সাল্লাম মুসল্লিদেরকে নিয়ে ইমামতি করেছেন অথচ তিনি একা হাত তুলেছেন বা মুক্তাদিদকে নিয়ে মসজিদের মধ্যে হাত তুলেছেন হ্যাঁ কখনো দেখা গেছে তিনি আলাদা একা হাত তুলেছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে আমি কাবায় দেখেছি যদি আমি ভুল করে না থাকি পাশেই বসেছিলাম তিনি জুমার খতিব ছিলেন না খতিব ছিলেন অন্যজন পাশেই সুন্নত আদায় করছিলাম তিনি সুন্নত মানে নফল আদায় করছিলাম জুমার আগে তো সুন্নত নাই নফল আদায় করে তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন অনেকেই বলে যে এরা দোয়াও করতে দিবে না আশ্চর্য ব্যাপার দোয়া ইবাদত আর দোয়াও হল ইবাদত দোয়া নিজেই ইবাদত দোয়া করতে দিবে না আবার কে দোয়া তো করতেই হবে এগুলো কি দোয়া নয় আল্লাহর কাছে চাচ্ছি শূন্য তরিকা অনুযায়ী দোয়া তাদের কথাটা হলে এরকম যা দুই হাত তুলে ব্যয় জায়গায় সম্মিলিতভাবে দোয়া যেটার কোনো দলিল নেই এইটা না করার আমার দোয়াই করতে দেবে না ছেলেকে পাঠিয়ে দিয়েছে ভারতের দেওবন্দে গল্প শুনেছিলাম লেখাপড়া করে দেশে ফিরে আসছে বাবা মূর্খ সূর্খ মানুষ ছেলেকে এগিয়ে আনতে গেছে ছেলের পোটলা পাটলি মাথায় নিয়ে আসছে ইতিমধ্যে পেশাব ধরেছে পেশাবের নিয়ম তো বাবা জানে না ছেলে যদি আলেম হয়ে এসেছে খারাপ পশ্চিম দিক হয়ে পেশাব করতে বসেছে ছেলে বলছে আব্বা আব্বা আব্বা কেবলা মুখে ওদিক কাবার দিকে পেশাব করতে হয় না ওদিক বাবা ঘুরে আবার পূব দিকে বসছে বাবা বাবা ওদিকেও পেশাব করতে হবে না কাবা পিছনে পড়ে গেল রাগ করে পোটলা পাটলি সব ফেলে বাড়িতে দেশে দৌড় ছেলের মা বলছে ছেলে কোথায় যে ছেলে কোথায় সেটা পরে বাড়িতে আসলে কিন্তু কাউকে আর পেশাব করতে দেবে না যারা আসো তাড়াতাড়ি পেশাব করে নেওয়া ছেলে বলেছে কেবলা মুখী হয়ে বাপ কেবলা থেকে পিঠ করে পেশাব করা যাবে না আর ও বাড়িতে দৌড়ে এসে সবাই বলছে পেশাবি করতে দেবে না আমরা বলছি ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে দু হাত তুলে যেটা এটার কোনো দলিল নেই আর ওনারা বলছে ওনারা দোয়াই করতে দেবে না কথাটা বুঝের পার্থক্য আল্লাহ নবী একা কখনো হাত তুলেছেন এর উপরে যদি কেউ কিয়াস করে বলেন যে সম্মিলিতভাবে জায়েজ তাহলে আমি বলবো যে সব কাজ সম্মিলিতভাবে জায়েজ বিয়ের হুকুম রয়েছে শরীয়তে ফানকাহুমা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাস ওয়া রুবা তোমরা বিয়ে করো তোমাদের পছন্দ অনুযায়ী এক একের কথা অন্য দলিল আছে দুই তিন চার পর্যন্ত ওয়ান কি হল আয়ামা মিনকুম তোমাদের যারা অবিবাহিত ছেলে মেয়ে আছে তাদেরকে তোমরা বিয়ে করিয়ে দাও তারপরে ইদা জা মানলাম ইদা জা মিম্মান তারদাউনা দীনহু ওয়া খুলুকাহু ফাযাওজুহু তোমাদের কাছে চরিত্রবান দিনদার ছেলে আসলে তাকে বিয়ে করিয়ে দাও বিয়ে করা বিয়ে করানো ইত্যাদি ইত্যাদি বহুত হাদিস রয়েছে এবং প্রয়োজন রয়েছে বাসর করে যেতে হবে দোয়া আছে স্ত্রী মিলনে সোয়াব রয়েছে আল্লাহ নবীকে সাহাবিগণ প্রশ্ন করলেন স্ত্রী মিলন মানে ব্যক্তি প্রয়োজন স্বামী স্ত্রী মিলন এখানেও সোয়াব আল্লাহ নবী বলেন কেন কেউ যে জেনা করে কেউ যে অবৈধ মিলন করে সেখানে কি গুণা হবে না সাহাবিগণ বলে গুণা হবে আল্লাহ নেই বলে অবৈধর মধ্যে যেরকম গুণা আছে বৈধ কাজের মধ্যে এরকম সওয়াব আছে সন্তান উৎপাদন তাজাওয়াজুল উলুদ উদুদ আল উলুদ তোমরা বিয়ে করবে আল্লাহর কাছে সন্তান চাবে বেশি সন্তান যে বংশে হয় সেই বংশে বিয়ে করার চেষ্টা করবে সন্তান উৎপাদন না হলে সারা পৃথিবী অচল হয়ে যাবে আল্লাহ যা আদমকে খালিফা হিসাবে পাঠিয়েছেন এই পৃথিবীর জন্য সে বিষয়টাই বন্ধ হয়ে যাবে এখন কেউ যদি বলে একা বিয়ের ফজিলত আছে সুতরাং সম্মিলিতভাবে এক মহিলাকে বিয়ে করি কেউ যে বলে বাসন করে যে তো ফজিলত মেলা স্বামী স্ত্রী মিলন সম্মিলিতভাবে যাই কেউ যে বলে সন্তান উৎপন্ন বড় ভালো জিনিস চার পাঁচজন এক মহিলার সাথে মিলে সন্তান জন্ম দাও এটা কোন সন্তান হবে বৈধ না অবৈধ এতে ডিএনএ টেস্ট করতে হবে সব কাজ যেটা একাকে সম্মিলিতের মধ্যে নিয়ে আসা যায় না আল্লাহ নবী একা করেছেন এটা সম্মিলিত একই কাজ একা করলে যেটা ভালো সবের কাজ ওইটাই যদি সম্মিলিতের মধ্যে দাও সেটা অবৈধ সেটা গরিহিত সেটা অন্যায় কাজ হয়ে যায় যেরকম বিয়ের ব্যাপারটা এখন যদি বলি একার থেকে সম্মিলিত চলে গেলে যাও সম্মিলিত হয়ে বিয়ে করো সম্মিলিত হয়ে বাসর করো সম্মিলিত হয়ে সন্তান জন্ম দাও তারপরে বলো একা যখন যায় তো সম্মিলিত জায়েজ হবে না কেন কেয়াস লাগায় দাও এটা হলো কেয়াস মাল ফারেক কেয়াস মাল বাতের তবে আমি হুব হুম মিলালাম না আমি শুধু একটা উপমা পেশ করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরাতেন কি করতেন তা একেবারে সম্পূর্ণভাবে আমাদের সামনে পরিষ্কার এখন ভাইরা ওই সকল দলিল পেশ করেন আল্লাহ নবী কোথায় কোথায় একা একা হাত তুলেছেন একা একা হাত তোলার দলিল তো প্রচুর আছে সম্মিলিতভাবে হাত তোলার একটা দলিল দাও এখন যা নাই তা কি দিয়ে প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার দুইটা পথ আছে তরিকা আছে একটি হলো জাল করা আর হলো অপব্যাখ্যা করা আমি আবার আপনাদের মাথায় দিয়ে দিচ্ছি যা নাই তা যদি প্রমাণ করতে হয় তাহলে দুইটা পথ আছে মানে কুপথ আছে একটি হলো জাল করতে হবে না হলে অপব্যাখ্যা করতে হবে যা আছে সেটা প্রমাণ করতে হলে দলিল পেশ করতে হয় যা নাই তা কি দিয়ে প্রমাণ করবেন দুইটা পথ একটা হলো আদি জাল করা মান কাদাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদহু মিনান নার যে ব্যক্তি আল্লাহর নবীর নামে হাদিস জাল করে জান না তা প্রমাণ করবে যা মিথ্যা কিছু প্রমাণ করবে তার ঠিকানা জাহান্নামে হাদিস সহিহ বুখারী মুসলিমে দুই দলিল ঘুরানো পেঁচানো আছে একজনের কথা আছে মাঠে ময়দানের কথা আছে আরাফার মাঠের কথা আছে মিনার কথা আছে বিভিন্ন জায়গার কথা আছে ইস্তিস্তার কথা সেইটা যদি আপনি ফরজ সালাতের পরে নিয়ে আসেন ইউ হাররিফুনাল কালেমা মাওয়াদিহি যে দলিল যে জায়গায় আছে সেই জায়গা থেকে আপনি অন্য জায়গায় নিয়ে আসলেন এটা হলো ইহুদিদের খাসলত কোরআনে বহু জায়গায় এসেছে আননেসা এসেছে আল মায়দা এসেছে আল বাকারা এসেছে ইহুদিরা আয়াত এক জায়গাটা আরেক জায়গায় নিত আরেক জায়গাটা আরেক জায়গায় নিত পড়ার সময় হাত দিয়ে ছাপিয়ে ধরতো এটা ইহুদিদের খাসলত ইউ হারফুন আল কালেমা আম্মাওয়াদিহি তৌরাতের শব্দগুলা তারা নিজ হাতে বিকৃত করেছে সাধারণ পাবলিকে করে নাই ইহুদি পণ্ডিতেরা করেছে ইহুদি আলেমেরা করেছে ইহুদি ধর্ম যাজকেরা করেছে সেই রোগ দেখা যাচ্ছে এখন মুসলিম সমাজে কিভাবে বিকৃত করে একটু চিন্তা করে না এই তাহারিফ যেটা এটার কত বড় পাপ কত বড় গুণা কত বড় খারাপ কাজ যারা তাহারিফ করে তাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন তাহারিক মা তাহারিফ মানে হলো মানে আয়াত বা দলিলের শব্দ চেঞ্জ করা বাক্য চেঞ্জ করা অপব্যাখ্যা করা ভুল ব্যাখ্যা করা প্রতারণা করা একটা একটা লাগাই দেওয়া সব তাহরিফের সাথে সম্পৃক্ত আল্লাহ বলেছেন ওই হারিফুন আল কালেমা আম্মা ওয়াদেহি তাহরিফ করে এক জায়গাতে আরেক দিকে সরিয়ে নেয় আরো বহুত কথা আছে এখানে ওয়াইল فويل للذين ويل للذين يكتبون الكتاب بايديهم ويقول هذا من عند الله তাদের জন্য ধ্বংস তাদের জন্য জাহান্নাম যারা নিজেরা কিতাবের মধ্যে শব্দ অক্ষর বসায় তাহরিফ করে তারপরে বলে যে এটা আল্লাহর কথা এটা আল্লাহর ওহির কথা তাদের জন্য একটা কঠিন শাস্তি আল্লাহ পাক আরো বলে দিয়েছেন যে তাদেরকে আল্লাহ তাদের আত্মাকে আল্লাহ পবিত্র করবেন না খিজিউন ফিদ দুনিয়া দুনিয়ায় তারা অপদস্থ হবে আর আখেরাতে তাদের জন্য আজাব তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে তাহারিফ করেন ইহুদি পণ্ডিতরা যা করত ইহুদি ধর্মযাজকেরা যা করত ফেক মুসলিম মলিবি হয়ে যে বিষয়ে যেখানে না অন্যায়ভাবে সেগুলা নিয়ে এসে পাবলিককে প্রতারিত করেন ধোকা দেন আপনাদের আখেরি মৌলবী সাহেবদের মধ্যে আর ওই ইহুদি পণ্ডিতদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আমার কি দায় পড়েছে যে আমাকে একটা অন্যায় বিষয় নিয়ে জিততে হবে আমি জিতব কেন জিতবে কোরআন জিতবে হাদিস জিতবে শরীয়ত জিতবে ইসলামী দিন আপনি জিতার চেষ্টা করেন কেন শরীয়তকে জিতান দুনিয়ায় সওয়াব পাবেন দুনিয়ায় ভালো হবে আখেরাতে ইনশাআল্লাহ মঙ্গল হবে সম্মানিত উপস্থিতি আকুল কওলি আস্তাগফিরুল্লাহ সারা দুনিয়ার সম্মানিত মুসল্লিয়ানগণ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম সালাম ফিরে যা করেছেন তাহলে এই এখন আমরা মাস মাসআলা মাসাইলের দিকে আসি ফিকহের কেতাবগুলোতে হাদিসের সরাগুলোতে কি এসেছে নবী সাল্লাল্লাহু আলি সাল্লাতু কখনো ফরজ সালামের পরে মুসল্লিদের নিয়ে সম্মিলিত ভাবে যেটাকে মোনাজাত বলেন এটা করে নাই মোনাজাত মানে হলো গোপনে কথা বলা জোরে কথা বললে সেটা আর মোনাজাত থাকে না সেটা জোরে কথা বলা হয়ে যায় কোরআন হাদিসের আলোকে আমি তা বলছি না ইমাম ইবনে কাইম আল জাওজি বলেন মোনাজাত সালাতের ভিতরে শেষ হয়ে গেছে কেননা গোপনে কথা বলা যা সব সালাতের মধ্যে ইউনাজি রব্বাহু তার রবের সাথে গোপনে কথা বলে সালাতের ভিতরে সালাতের পর আর কোনো মোনাজাত নাই আর সম্মিলিতভাবে যখনই আপনি আমিন বললেন মোনাজাত থাকলো না এখানে কি করবেন হানাফি মজাব কি বলে সম্মিলিত মোনাজাত নিয়ে যে বাহাস এটা হানাফি আহলে হাদিসের বাহাস নয় হানাফি মাযহাবে আগে থেকে নিষিদ্ধ আহলে হাদিসরা কেউ কেউ করতেন কেউ কেউ করতেন না আম দলিলের উপর ভিত্তি করে আহলে হাদিসরা কেউ কেউ করতেন কেউ কেউ করতেন না কিন্তু হানাফি মাযহাবে আগে থেকে নিষিদ্ধ টোটালি নিষিদ্ধ পরিষ্কারভাবে নিষিদ্ধ হানাফি মাযহাবের কোনো মৌলিক গ্রন্থে সম্মিলিত মোনাজাতের বৈধতার কোনো দলিল নেই বাহাস করেন কি নিয়ে আপনারা নিজের বিরুদ্ধে নিজেকে নিজের বাহাস করেন আত্মঘাতী বাহাস করেন কার পক্ষে কার বিপক্ষে বাহাস করেন আপনারা যদি বললেন যে না আমরা লামজাবি হয়ে গেছি হানাবি মজাব মানি না এখন শুধু হাদিসকে জয়যুক্ত করব তাহলে হাদিসকেই জয়যুক্ত করেন আলহামদুলিল্লাহ সেটাই তো আমরা চাচ্ছি আমাদের তো লা মজহাবি বলেন একদিক দিয়ে ঠিকই আছে আমাদের মজহাব একটাই আল্লাহ নবীর মজহাব চায়ের মজহাবের কোনো মজহাব আমাদের নেই যদি সহি হাদিস জিতে যায় আল্লাহ নবী জিতে গেলেন আল্লাহ নবীর সাহাবিরা জিতে গেলেন হাদিস জিতে গেল আমিও জিতে গেলাম আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কোনো কিছুই যায়ও না আসেও না তো মুসল্লিয়ানগণ যা আছে ফেকের কাতাবে ইমাম সাহেব সালাম ফিরাবেন সালামের পর যদি নফল থাকে অর্থাৎ সুন্নত থাকে তাহলে ইমাম সাহেব কি করবেন আর নফল যদি না থাকে করুন যদি নফল থাকে ইমাম সাহেব সাথে সাথে উঠে যাবেন এবং যদি সুন্নত মসজিদে পড়েন মসজিদে পড়বেন না হলে ঘরে চলে যাবেন এটা হানাবি মজাবের কথা আর যদি কোনো নফল না থাকে ফজর এবং আসর তাহলে ইমাম সাহেব বসে দোয়া করতে পারেন কিন্তু মুসল্লিদের দিক হয়ে বা মুখে জম ধরে বসে থাকবেন না এটা হানাফি মজাবের কথা কোন কোন কেতাব এসে বেদা কোন কোন কেতাব এসে মাকরুহ বাহরুর রায় খুলে দেখুন সরে কানজা দাকায় খুলে দেখুন আল্লামা বদরুদ্দিন আইনিন সহিউল বুখারীর সরা খুলে দেখুন তারপরে জোরে আমিন বলা যে নিষিদ্ধ খুলে দেখুন বদরুদ্দিন আইনি সরহুল বুখারী খুলে দেখুন হাসিয়া সহিউল বুখারী আহমদ আলী করি সাহেবের ওইটা আপনারা খুলে দেখুন অধিকাংশ কেতাবে ইমাম সাহেব সালাম ফিরায় কি করবেন সেটা নাই কিন্তু এই যে শূন্য দোয়াগুলো এগুলো আবার বাদ দিয়ে দিয়েছেন ইমাম সাহেব দ্রুত উঠে গিয়ে নফল পূরণ না হলে চলে যাবেন এটা হানামি মজাবের কথা কিন্তু দোয়াগুলার কি হবে ওটা তো বাদ দিয়ে দিলেন আল্লাহ নবী যে দোয়াগুলা পড়তেন সাহাবির যে দোয়াগুলা পড়তেন সেগুলা সব উঠিয়ে দিলেন একটিও পড়লেন না নিজেরা মাজহাবের বিরুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে সাহাবিগণের বিরুদ্ধে সকল ইমামের বিরুদ্ধে ইদানিং এসে হাত তুলে দোয়ার ব্যবস্থা করে দিলেন মুসল্লিদেরকে নিয়ে এটা কত ধরনের সমস্যা সৃষ্টি করেছেন তা আপনারা বোঝেন দোয়াগুলা শূন্য অনুযায়ী পড়ুন দোয়ার পর আল্লাহ সাল্লাহ পড়ুন আলহামদুল্লাহ পড়ুন আল্লাহর তসবি তাহমিদ হাম পড়েন তারপর আল্লাহর সালাত ও সালাম পাঠ করেন ব্যক্তিগতভাবে তারপর যে তোলেন এটার অবকাশ রয়েছে আপনারা সালাতে দোয়াও পড়লেন না হানাফি ফেকার তাদেরও কিছু মানলেন না নিজের থেকে হঠাৎ করে একটা বানিয়ে এনে সালাম ধরে হাইয়ে নবী সালাম আলাইকের যে সালাম শুরু করে দিলেন এটা তো কথাটা হলো না সম্মানিত উপস্থিতি চিত্র পাল্টিয়ে দিচ্ছি আমরা আস্তে আস্তে আল্লাহ নবী বলেছেন যদি কোনো একটা নতুন কাজ শুরু হয় আল্লাহ নবীর পক্ষ থেকে যে সুন্নত সেটা সেখান থেকে উঠে যায় সেটা আর সহজে ফিরে আসে না চিত্র কিভাবে পাল্টানো হয় দেখুন এই চিত্র ছিল না যে সালাম ফিরে মুসল্লিদের নিয়ে সম্মিলিত মোনাজাত হবে এই চিত্র কখনো ছিল না ফয়দুল কালামের মধ্যে মুফতি ফয়দুল্লাহ সাহেব যিনি মুফতি আজম ছিলেন হানাফিদের উনি বলেছেন উল্লুহা দিলমর মানে আলা হাইয়াতেন দোয়া ও আলা হাইয়াতেন আইয়া হা হা দিসা যে এই সম্মিলিতভাবে যে মোনাজাত বা দোয়া যেটা বলা হয় সেটা বেদাত হানাফি মজাহ বেদাত ফাইজুল কালামের ছিয়াশি পৃষ্ঠা আপনারা খুলে দেখুন হানাফি মজাহ এটা জায়েজ নয় এইটা করলেন এটা ঢুকাইলেন একটা চিত্র পাল্টে গেল আল্লাহ নবী সালাম ফিরে কি করতেন সাহাবিগণ কি করতেন আইমায়দিন কি করতেন সেটা তুলে দিয়ে আপনারা এইটা স্থাপন করে ওই একটা সুন্নতকে তুলে দিলেন আচ্ছা দিলেন জুমার আগে আবার বয়ান শুরু করলেন জুমার আগে আল্লাহ নবী গোল করে মসজিদের মধ্যে বসা নিষেধ করেছেন আর তাহাল্লুক এটা নিষেধ আছে আপনারা গোল করে বসে খোতমার আগে আরেক খোতমা আরেক চিত্র পাল্টিয়ে দিলেন বাইনা কুল্লা আদানাইনে সালাহ দুই আদানের মাঝখানে সালাত রয়েছে অর্থাৎ নামাজ রয়েছে সেই চিত্র পাল্টে দেখে এখন মাগরেবের আজানের পরে আবার বয়ান শুরু করলেন আরেকটা চিত্র পাল্টিয়ে দিচ্ছেন অথচ ওখানে সালা আদায় করলে সালাত এইভাবে চিত্র পাল্টাইতে পাল্টাইতে ইয়ানবী সালাম আলাইকা এই মিলাদ দিয়ে চিত্র পাল্টিয়েছেন পাল্টিয়েছেন সবে বরাত দিয়ে চিত্র পাল্টিয়েছেন পাল্টিয়েছেন এই সম্মিলিত মোনাজাত দিয়ে মসজিদে চিত্র পাল্টিয়েছেন চিত্র পাল্টেছেন এই বয়ান দিয়ে চিত্র পাল্টাচ্ছেন এবাদতের আপনারা এই আবার বয়ান শুরু করে মাগরবের সালাতের পরে আপনারা বোঝেন আপনারা চিন্তা করেন এর পরিণতিটা কি এর পরিণতি কি আর পরিণতি তো হল নু আলাইহিস কওমের মতো وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا নূহের পরবর্তী কম বলল যে তোমরা পাঁচটা মূর্তিকে বাদ দিবে না ওলা তাজারুন্না আলিহাতাকুম এই ইলাহগুলাকে বাদ দিবে না ওলা তাজারুন্না ওয়াদ্দা ওলা সোয়া ওলা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা এই পাঁচটাকে বাদ দিবে না এই পাঁচটা কারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই পাঁচজন হলো নূহ আলাইহিসসালামের কওমের পাঁচজন খুবই বুজুর্গ মানুষ দিনদার মানুষ পরহেজগার মানুষ আল্লাহওয়ালা মানুষ এদের অনেক কেরামত ছিল বুজুর্গ ছিল গল্প হতো নাতিদের যুগের কেউ এসে বলল এদের আকৃতি কেমন ছিল বলা হলে এ অমুকে মোটা অমুকে খাটা অমুকে লম্বা অমুকে ফর্সা এই সেই শুনে শুনে তারা আস্তে আস্তে মূর্তি বানালো তখন মূর্তির পূজা হতো না খালি মূর্তিগুলোই বানিয়ে রাখলো পরবর্তী যুগে তারা বানিয়ে এনলো এরা যখন আল্লাহর প্রিয় পাত্র ছিলেন এদের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ গ্রহণ করবেন ওই মূর্তিগুলোর মাধ্যমে চাওয়া শুরু হয়ে গেল আস্তে আস্তে সেগুলার সাজদা শুরু হয়ে গেল চিত্রের পরিবর্তন হয় এভাবে কোথায় বুজুর্গ মানুষ তারপরে তার মূর্তি তারপর উগলার মাধ্যম আল্লাহর কাছে চাওয়া তারপর সরাসরি সেজদা করা চিত্রের পরিবর্তন এভাবেই হয় আপনারা মসজিদে মসজিদে এবাদতের নামে এই যে চিত্র এই যে ছবি এই যে পিকচার চেঞ্জ করছেন আর পরিণতি কি আপনারা বোঝেন দুনিয়ায় এর পরিণতি কি আখেরাতে এর পরিণতি কি আপনাদের আবার ভালোভাবে ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে যেরকম নিজেদের পরিবারকে আমরা রক্ষা করি সেখানে কোনোদিন জেনা ব্যবচার কিংবা অবৈধতা ঢুকতে দেই না এই মসজিদগুলোকে পবিত্র পরিচ্ছন্ন রাখা উচিত এখানে কোনো ধরনের বেদাত কোনো ধরনের অবৈধ কাজ কোনো ধরনের অগ্রহণযোগ্য কাজ এগুলা ঢুকতে দেওয়া উচিত নয় মসজিদগুলা বেদাত থেকে এই খোরাফাত থেকে এই কুসংস্কার থেকে আমাদের পরিচ্ছন্ন রাখতে হবে আপনারা মনে করবেন এটা সোয়াবের কাজ বিকৃত করায় বাদত বিকৃত করে নতুন কিছু অবস্থান করার ব্যাপারে শুনুন আমরা ইবনে লুহাই আল খুজাই ইসমাইল আলাইসালামের বংশধরদের হাতেই কাবার দায়িত্ব ছিল মাঝখানে খুজাই বংশরা কাবার দায়িত্ব নিয়ে নেয় সেখানে আমর ইবনে লোহাই খুজাই খুব বুজুর্গের ভাব ধরল ধর্মেশ সে এসে সর্বপ্রথম কাবায় মূর্তি ঢুকালো পশুর ছেড়ে দিল এই পশুর পিছনে পিঠে চড়া যাবে না এই পশু ছেড়ে দিবা এর দুধ দেবতাদার জন্য উৎসর্গকৃত এই পশুর গোস্ত দেবতাদার জন্য উৎসর্গকৃত একদা খোদার মান সাজেদা গ্রামে বলে ওগুলা ছেড়ে দেওয়া শুরু করলো বাহিরা সাইবা ওসিলা হাম ইত্যাদি কোরআন এসেছে বিবরণ এগুলার আমদানি করলো এগুলার প্রচলন ঘটালো এবং নামগুলো সে লাগিয়ে গেল সমাজ মনে করলো এগুলোই তো ইবাদত শুধু এই পর্যন্ত না সামিরি যখন বাসুর বানায় পূজা করা শুরু করলো তখন মুসা আলাইসালাম গেছেন তৌরাত আনতে তৌরাত নিয়ে ফিরে এসে দেখছে আরে আমি গেলাম তৌরাত আনতে আরে এর করে বাসুর মানে পূজা করা শুরু করে দিল হারুন আলাইসালাম নবী এবং মুসা আলাইসালাম হচ্ছে বড় ভাই মাথার মতো এমন দাড়ি ধরে ইয়া জোর হয়ে এলাই নিজের দিকে খেঁচা শুরু করেছে নবী কিন্তু হারুন এবং বড় ভাই আমি চলে গেলাম কম সেরেক করছে বেদাত করছে কুসংস্কার করছে মনে ফেতনা ফাসাদ তুমি কোন দায়িত্ব পালন করলে বড় ভাই দাড়ি এবং চুলের মধ্যে দিয়ে জোর হইলে খেঁচা শুরু করেছে তখন ভাই বলছে ইয়াবনম হে আমার সহোদর মায়ের পেটের ভাই সহোদর ভাই লা তাখুদ বিলিহতি ওয়ালা বিরাসি আমার দাড়ি এভাবে ধরো না আমার চুল ধরে খিচো না ওয়ালা তুসমিত বিয়াল আদা দুশমনকে আমাদের বিরুদ্ধে প্ররোচিত করে দেও না সব খুশি করো না তাদেরকে আমি চেষ্টা করেছি আমি অপারক হয়েছি তারা আমাকে মেরে ফেলতে হত্যা করার পর্যন্ত হত্যা করার জন্য পর্যন্ত প্রস্তুতি নিয়েছিল মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে চেষ্টার পরে পারে নাই তখন বললেন যে তাই যে হ্যাঁ তখন আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আল্লাহ ফিরলি ওলে আখি আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার ভাইকে মাফ করো ওয়াদখালনা ফি রাহমাতিকা আমাদের দুই ভাইকে আল্লাহ তোমার রহমতের ছায়া তলে ঢুকে নাও ওয়ান্তা আরহামুর রাহিমিন হে আল্লাহ তুমি অধিক দয়াময় তুমি করুণাময় ক্ষমাশীল সমাজে ফেতনা ছড়াবেন সমাজে বেদাত ঢুকাবেন সমাজে বেহুদা কাজ করবেন মুসা আলাইহিস সালাতু তার ভাই নবী হওয়া সত্ত্বেও আর বড় ভাই হওয়া সত্ত্বেও দাঁড়িয়ে চুল ধরে ঝাঁকুনি মেরেছেন আমর ইবনে লোহাই আল খুজাই এই সকল কাজ করেছে আবার ঘরে মূর্তি ঢুকিয়েছে আল্লাহ নবী বলেন সহিহুল বুখারীর হাদিস যে আমি দেখলাম যে আমর ইবনে লুহাই আল খুজাই জাহান্নামের মধ্যে তার পেট নারী ভুরি জাহান্নামের মধ্যে নিয়ে নিয়ে খেঁচে খেঁচে বেড়াচ্ছে ওই প্রথম বাহিরা বানিয়েছে সাইবা বানিয়েছে উসিলা বানিয়েছে হাম বানিয়েছে নানান নাম নিয়ে নিয়ে নানান প্রকার বেদার ঢুকেছে এবং কাবার ঘরের মধ্যে মূর্তি ঢুকেছে হুজুর সাহেবরা হুজুর সাহেবরা একটা ভুল কাজ যা কোরআনে নেই যা হাদিসে নেই যা আল্লাহ নবীর আমলে নেই যা সাহাবিগণ করেননি যা তাবিগণ করেননি যা ইমাই দিন মুজতাহিদিনগণ করেননি যা শরীয়তের মাসালায় নেই যা ফেকার কেতাবে বৈধ নয় যা ফেকার সরাতে বৈধ নয় কোন মাঝহবেই বৈধতা যার নেই সেই কাজটি আপনারা ইদানিং নিজেদের ভাবমতে চালু করে দিয়ে যদি মসজিদগুলার এবং এবাদতের চিত্র পাল্টে দেন আমি বলবো আপনারা খেয়াল করুন ইহুদিদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন হাদিস যারা জাল করেছেন তাদের উপর আল্লাহ কি বলেছেন আমর ইবনে লুহাইয়াল খুজাইর ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন চিত্র পাল্টাবেন না এভাবে জাল জুয়া করবেন না আল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহুর পক্ষ থেকে আপনাদের জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে চালিয়ে দিলেই তো হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার বলেছি আরাফার মাঠ যার চেয়ে পবিত্র মাঠ আর নেই হজের মাস চাইতে পবিত্র মাস আর নেই কাবার এলাকা মাক্কা এলাকা যার চেয়ে পবিত্র স্থানও নাই আর হজ্জের দিন আরাফার দিন সবচেয়ে পবিত্র দিনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একজন একদিন সেই দিনে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের চেয়েতে বড় বুজুর্গ বড় দিনদার বড় পরহেজগার বড় আল্লাহওয়ালা আদম সন্তানদের মধ্যে আর কেউ তার চেয়ে উপরেও নাই শ্রেষ্ঠও নাই তিনি স্বয়ং সেই মাঠে উপস্থিত আর নবীগণের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ যারা তারা হলেন সাহাবিগণ কম ও বেশি সোয়া লক্ষ সাহাবি সেই আরাফার মাঠে উপস্থিত সেখানে নবী সাল্লাহ আলিয়াল্লাম একা দোয়া করছেন উটনির পিঠে চড়ে দোয়া করছেন একা একা দোয়া করছেন সাহাবিগণ একা একা দোয়া করছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহু ইহয়ী ওয়া وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন আজকের এই পবিত্র দিনে আজকে সেদিন আমার জুমার দিনে ছিল পবিত্র দিনে পবিত্র মৌসুমে পবিত্র স্থানে আমি নবী দোয়া করছি তোমরা শুধু আমার সাথে আমিন আমিন বলো আমি দোয়া করছি আল্লাহ নবী করছেন আর সাহাবীরা আমিন আমিন বলছেন এই ঘটনা ঘটেছে না ঘটে নাই নো নেভার আল্লাহ নবী তা করেন সবাই যার যার মতো দোয়া করেছেন এখন আমরা কি আল্লাহর নবীর চেয়ে বড় আমির বড় বুজুর্গ হয়ে গেলাম বাংলাদেশের বা পৃথিবীর কোন মাঠ আরাফার মাঠের চেয়ে উত্তম আরাফার সময়ের চেয়ে উত্তম আরাফার মাঠের জুমার দিনের চেয়ে উত্তম সাহাবিদের চেয়ে আমরা উত্তম তাহলে কেন আমরা একটা টাইম নির্ধারণ করে দিচ্ছি যে অমুক দিন আখেরি মোনাজাত হবে অমুক আমির সাহেব দোয়া করেন পত্রপত্রে উঠে আসবে আমিন আমিন রবে মুখরিত আমি বলবো হানাবি মজাবে জোরে আমিন বলাই নিষেধ সালাতের মধ্যে আমিন বলতে হবে এ হাদিস বহুবার বলেছে সোহেল বুখারির হাদিস যখন ইজা কাল আল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ ফাকুলু আমিন যখন ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ বলবে তখন তোমরা আমিন বলবে فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه যদি ইমামের মুক্তাদির আমিনের সমস্বরে উচ্চস্বরে আওয়াজের সাথে ঊর্ধ্বাকাশে ফেরেশতাদের আমিনের আওয়াজ মিশে যায় মিলে যায় সমস্বরে হয়ে যায় কয়েনসাইড হয়ে যায় তাহলে ওই মুক্তাদির ওই মুসল্লিদের অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায় আমিন সালাতের মধ্যে জোরে বলতে হবে এর তাজ্জা মসজিদ কেঁপে উঠতে আমিনের আওয়াজে কিন্তু তাছাড়া বাইরের যে মোনাজাত সেখানে আমিন বলতে হবে জোরে বলতে হবে না আমিন বলতে আস্তে আস্তে দোয়ার বহুত ফজিলত রয়েছে আপনারা পত্র পত্রিকায় বিবৃতি দিয়েছেন আমিন আমিন রবে ওম মাত মুখরিত এই মুখরিত হওয়ার দলিল আছে কোন মাঝাবে জায়েজ আছে কেউ বলেছেন এটা জায়েজ বেদাতের বাইরে থেকে কেউ বলেছেন আপনারা কেন এই যুগে এসে কোরআন হাদিস বাদ দে সালেফে সালের মত বাদ দে হানাফি মজাহের ফেকার সব মশালা বাদ দে আমিন আমিন বলে বাংলাদেশের একটা মাঠ কেউ পৃথিবীর অন্য মাঠ মুখরিত করছেন কি পাবেন এতে সম্মানিত উপস্থিতি এভাবে চিত্র পাল্টে যায় বলবেন যে দোষ কি সমস্যা কি সমস্যা নাই মনে করে কিছু করাই তো বেদাত আপনি সমস্যা মনে করছেন না নিজের থেকে ভালো মনে করছেন এইটার নামই তো বেদাত চুরি করার নাম বেদাত নয় ডাকাতি করার নাম বেদাত নয় খুন করার নাম বেদাত নয় বেদাত হলো আপনি একটা এবাদত মনে করে সোয়াবে নিয়তে করছেন যার কোনো দলিল নাই বেদাত তো এটাকেই বলা হয় সময় তো উপস্থিতি এখানে আমাদের আহলেদের বিষয় নয় সালাফিয়াতের বিষয় নয় হানাফিয়াতের বিষয় নয় বিষয় হল এই বিষয়টার কোনো অস্তিত্বই নেই যেটা নিয়ে আজকে লম্বা পাহাজ মনা যারা হচ্ছে কাজেই আমরা আশা করব যে দলিল না থাকার কারণে সালাতের পরে ইমামের নেতৃত্বে সম্মিলিত মোনাজাত বা সম্মিলিত জোয়াজ দোয়া যেটা সেটা আমরা হানাফি আহলাদের যারাই হোক না কেন সবাই প্রত্যাহার করে নেবেন প্রত্যাখ্যান করে নেবেন কেননা এটা কোরআন হাদিসেও নেই অতীত কোনো আমলেও নেই কোনো মাঝহাবের আমলেও নেই এটা বানানো একেবারে পরিষ্কার নব আবিষ্কৃত এটাকে বাদ দেওয়া চলে এটা মাঝহাবের কোনো ব্যক্তিগত বিষয় নয় এবাদ আল্লাহ রাহেমাকুমুল্লাহ إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر